সারাটা পৃথিবী যেন আজ এক কারবালা নিরাপরাধ মানুষের রক্তে সিক্ত হচ্ছে জমিন ছোট্ট ছোট্ট শিশুদের রক্তাক্ত নিথর দেহ আকাশ বাতাস ভারী করে তুলছে হে আল্লাহ এই জুলুমের কি কোনো শেষ নেই সারাটা পৃথিবী আজ কারবালা সারাটা পৃথিবী আজ কারবালা সারাটা পৃথিবী আজ হুসাইন তুমি তো যায় আসগরে লক্ষ্মী শহর বানু বেহুশ হলো কান্নায় সারাটা পৃথিবী আজ কারবালা সারাটা পৃথিবী আজ কারবালা কোথায় তুমি কোথায় আজ ঘরে লক্ষ্মী শহর বানু বেহুশ হলো কান্নায় সারাটা পৃথিবী আজ বালা

ঘর পুড়ে তাবু পুড়ে পুড়ে মসজিদ ঘর পুড়ে তাবু পুড়ে পুড়ে মসজিদ উমা ফাতিমা তোমার মেরা অসহায় তোমার হুসাইন কোথায় সারাটা পৃথিবী আজ কারবালা সারাটা পৃথিবী আজ বালা হুসাইন তুমি কোথায় আজ লাশ নিয়ে সাহার বানু বেহুশ হলো কান্নায় সারাটা পৃথিবী আজ কারবালা সারাটা পৃথিবী আজ কারবালা শাতিলারো বিষাদ সিন্ধু নজরুল কায়কোবা নতুন করে লিখতে সেই লেখা শাতিলারো বিষাদ সিন্ধু নজরুল কায়কোবা নতুন করে লিখতে সেই লেখা নতুন কারবালা দিতে যা নতুন কারবালা দিতে যা ইকবাল লিখো শিখুয়া স্মরণ করিয়া আল্লাহ সারাটা পৃথিবী অধিকার বালা সারাটা পৃথিবী অধিকার বালা কোথায় তুমি কোথায় আজগরে লক্ষ্মী শহর বানু বেহুশ হলো সারাটা পৃথিবী আজ কারবালা সাহার বানু বেহুশ হলো কান্নায় সারাটা পৃথিবী আজ কারবালা সারাটা পৃথিবী আজ কারবালা بھی یادی کر